শহীদের রক্ত ব্যর্থ নয় শহীদের রক্ত ব্যর্থ নয় শহীদের রক্ত ব্যর্থ নয় শহীদের রক্ত ব্যর্থ নয় শহীদ হতে পারল যারা শহীদ হতে পারল যারা আসলে ওরা হলো জয়ী শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদ মরণ যারা করবে বরং শহীদ মরণ যারা করবে বরণ তাদের জীবন ধন্য হই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদি মরণ শ্রেষ্ঠ মরণ শহীদি মরণ শ্রেষ্ঠ মরণ কোরআন হাদিসের সেই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদি রক্তে রজ্জিত যারা শহীদি রক্তে রজ্জিত যারা ওরাই তেরি আলা হই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদ প্রেরণা যুগর যাদের শহীদ প্রেরণা যুগর যাদের ওরাই তো দিনের সৈনিক হই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নয় শহীদের রক্ত ব্যর্থ নই শহীদের রক্ত ব্যর্থ নয়